বিজয় নিশান আমরাই তুলি সুর তুলি আমরা বিজয়ে মুক্তির মিছিলে আমরাই সৈনিক আমরা আতঙ্ক জানিবে বিজয় নিশান আমরাই তুলি সুর তুলি আমরা বিজয়ে মুক্তির মিছিলে আমরাই সৈনিক আমরা আতঙ্ক জানিবে বিজয় নিশান আমরাই তুলি সুর তুলি আমরা বিজয়ে মুক্তির মিছিলে আমরাই সৈনিক আমরা আতঙ্ক জ্বালিবে অশান্ত দাবা পুরে করে খাদ জবে আমরাই প্রথমে গর্জে উঠি হয় না পিসা চার অসভ্য দানবের গর্জন রুখতে বক্ষপাতি যুগে যুগে আমরা মুক্তিকামী না আমরা হুঙ্কার তাগুদে আমরা আতঙ্ক জ্বালিবে আমরা আতঙ্ক জ্বালিবে আমাদের রক্তে মিশে আছে বীর হুসাইন আহমদ মাদানি আমাদের কণ্ঠে গর্জে উঠে সর ফজলুল হক শেরে আমিনী আমরা থানাভি বোখারি অনদভি আমরা চেতনা কাশিবে আমরা আতঙ্ক জালিবে আমরা আতঙ্ক জালিবে আমরা মহাথির তিতুমির নজরুল ফরুক মহাকবি ইকবাল শরীফ ওবাইদি জাইনুল মেসবা গর্বিত বাংলার দিকপা শেখ সাদিক হইয়াম রুমি শেখ আক্তার আমরা শিল্পী আইনুদ্দিন আল আজাদে আমরা আতঙ্ক জালিবে আমরা আতঙ্ক জালিবে খতিব ওবাইদুল শামসুল হকবীর মাহমুদ গজনবী ফরিদি আহমদ শফি আর হাফিজ জি অলিপুরি আছে নূর হোসাইন কাসেমি আমরা ফজলুল করিমের কান্না শিষ্য সাইকুল হাদিসে আমরা আতঙ্ক জালিবে আমরা আতঙ্ক জালিবে কাজী মোতাসিম কারি ইব্রাহিম নানুপুর পীর জমির উদ্দিন ইদিরি সন্দীপ ইসহাক ফরিদি বালিয়ার পীর গিয়াসুদ্দিন শাহ হাকিম আক্তার পীর জাফর আহমদ মুরব্বী মাওলানা জুবায়ে মধুপুরী আব্দুল হামিদে আমরা আতঙ্ক জালিবে আমরা আতঙ্ক জালিবে মহিউসুন্না মাহমুদুল হাসান আল্লামা আব্দুর রহমান মহিউদ্দিন খান জওক নুরুদ্দিন আহমাদুল্লাহ আশরাফ জাগ্রত বীর জুনায়েদ আল হাবিব বুখারী আব্দুল হালিমে আশরাফ আলী শাইখে আমরা নির্ভীক তারিখে আমরা আতঙ্ক জালিবে আমরা আতঙ্ক জালিবে আব্দুল কুদ্দুস আব্দুল মালিক মুস্তফা আল হোসাইরি মনসুরুল হক মাওলানা হেমায়ত জুনাইদ বাবু নগরী ফয়জুল্লাহ হাজ শরীয়তুল্লাহ ফখরে বাঙ্গাল তাজুলে আমরা আব্দুল মতিনে আমরা নির্ভীক খালিবে আমরা আতঙ্ক জালিবে ক্ষমতার দম্ভে উম্মদ যারা ওই কাপাতে তাদের সব ভস্ম শয়তান জালেমকে হঠাতেই প্রয়োজন রেজাউল করিমের বিপ্লব ফয়জুল করিমের তারুণ্য চেতনা সহদর তারা এক সত্যে আমরা আতঙ্ক জালিবে আমরা আতঙ্ক জালিবে আমরা শিল্পী কলো রবে আমরা শিল্পী কলো রবে আমরা শিল্পী কলো রবে আমরা শিল্পী কলো ইন